রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়ার রাধার তোমার রাহে জীবন যৌবন ছপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়ার রাধার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়ার রাধার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি এই দুনিয়ায় যাহা কিছু হয়ে যাবে পর চিরজীবন থাকবে তুমি আপন আমার এই দুনিয়ায় যাহা কি দুনিয়ায় যাহা কিছু হয়ে যাবে পর চির জীবন থাকবে তুমি আপনামা ও দয়াময় তোমার কাছে চাওয়ার কিছু নেই যে আর তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়া রাধার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহমান তুমি শেষ বিচারের দিনে যখন তুমি হবে হাকিম নেকি বদি মুদের যতনী জামি শেষ বিচারের দিনে যখন তুমি হবে হাকিম নেকি বদি মোদের যত নেবে তুমি জামি শেষ বিচারের দিনে যখন তুমি হবে হাকিম নেকি বদি মোদের যত নেবে তুমি জামি ও প্রেমময় কামনা করি দরবারে তোমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দায়ার আধার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহমান তুমি কবরেতে যাওয়ার পরে কেউ হবে না আপন আমি এই অধমের উপায় কি হবে তখন কবরেতে যাওয়ার পরে কেউ হবে না আপন আমি কি হবে তখন কবরেতে যাওয়ার পরে কেউ হবে আপন আমি এই অধমের উপায় কি হবে তখন মালিক তুমি খালিক তুমি তুমি যে দয়ার ভণ্ডার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়া রাধা তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার রহমান তুমি রহিম তুমি তুমি যে দয়া রাধা তোমার রাহে জীবন যৌবন সপে দিয়ে আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি আমার তোমার রাহে জীবন যৌবন সপে দিয়েছি